নাস্তিকতা নিপজ্জা দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপজ্জা দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপজ্জা দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ ওহো নাস্তিকতা নিপাজাত দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাজাত দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণীর একই আওয়াজ বাংলাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে জোর কদমে সামনে চলো চলো চলো সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তোলো তোলো আওয়াজ তোলো জোর কদমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায় তকবীর আল্লাহু আকবার নারায় তকবীর আল্লাহু আকবার দিন ইসলাম ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থা এই বাংলা ঠাই হবে না যাও হিন্দুস্তান যাও হিন্দুস্তান যাও হিন্দুস্তান জোর কদমে সামনে চলো চলো চলো সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তোলো কদমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায় তকবীর আল্লাহু আকবার নারায় তকবীর আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে বিতাড়িত হবে বিতাড়িত হবে জোর কদমে সামনে চলো চলো চলো সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তোলো চলো তোলো আওয়াজ তোলো কদমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় তাকবীর আল্লাহু আকবার